بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فاستقيموا اليه واستغفروه وويل للمشركين বলো আমি তো তোমাদের মতো একজন মানুষই আমার প্রতি ওই হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ অতএব তোমরা তাহারে পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তাহারে নিকট ক্ষমা প্রার্থনা করো দুর্ভোগ অংশীবাদীদের জন্য الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون যাহারা জাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতেও অবিশ্বাসী إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবিচ্ছিন্ন পুরস্কার قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين বলো তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন দুই দিনে এবং তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ তিনি তো জগৎ সমূহের প্রতিপালক وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها اقواتها وقدر فيها اقواتها في اربعه ايام سواء للسائلين তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং উহাতে রাখিয়াছেন কল্যাণ এবং চার দিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বলিলেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় উহারা বলিল আমরা আসিলাম অনুগত হইয়া فقضاهن سبع سماوات في يومين واوحى في كل سماء امرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم অতঃপর তিনি আকাশ মণ্ডলকে দুই দিনের সপ্তাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক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 العذاب الهون فاخذتهم صاعقه العذاب الهون بما كانوا يكسبون আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি উহাদেরকে পথ নির্দেশ করিয়াছিলাম কিন্তু উহারা সৎপথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করিয়াছিল অতঃপর উহাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্ত্রীর বজ্র আঘাত আনিল উহাদের কৃতকর্মের পরিণাম স্বরূপ ونجينا الذين آمنوا وكانوا يتقون আমি রক্ষা করিলাম তাহাদেরকে যাহারা ইমান আনিয়াছিল এবং যাহারা তাকওয়া অবলম্বন করিত ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হইবে সেই দিন উহাদেরকে বিনষ্ট করা হইবে বিভিন্ন দলে حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون পরিশেষে যখন উহারা জাহান্নামের সন্নিকটে পৌঁছিবে তখন উহাদের কর্ণ চক্ষু ও ত্বক উহাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে উহাদের বিরুদ্ধে وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا انطقنا الله الذي انطق كل شيء وهو خلقكم اول مره واليه ترجعون নামেরা উহাদের তককে জিজ্ঞাসা করিবে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ কেন উত্তরে উহারা বলিবে আল্লাহ যিনি আমাদেরকে বাক শক্তি দিয়াছেন তিনি সমস্ত কিছুকে বাক শক্তি দিয়াছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার এবং তাহারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হইবে ওমা كنتم تستترون ان يشهد عليكم سمعكم ولا ابصاركم ولا جلودكم ولكن ظننتم ان الله لا يعلم كثيرا مما تعملون তোমরা কিছু গোপন করিতে না এই বিশ্বাসে যে তোমাদের কর্ণ চক্ষু ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না উপরন্তু তোমরা মনে করিতে যে তোমরা যাহা করিতে তাহার অনেক কিছুই আল্লাহ জানেন না وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস আনিয়াছে ফলে তোমরা হইয়াছ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 অবিচলিত থাকে তাহাদের নিকট অবতীর্ণ হয় ফিরিস্তা এবং বলে তোমরা ভীত হইও না চিন্তিত হইও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল তাহার জন্য আনন্দিত হও نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে সেখানে তোমাদের জন্য রইয়াছে যাহা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যাহা তোমরা ফরমায়েশ করো نزلا من غفور رحيم ইহা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হইতে আপ্যায়ন ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين কথায় কে উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি তো অনুগতদের অন্তর্ভুক্ত ولا تستوي الحسنه ولا السيئه ادفع بالتي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 করা হয় বহু দূর হইতে ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب আমি তো মুসাকে কিতাব দিয়াছিলাম অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল তোমার প্রতিপালকের পক্ষ হইতে পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছে من عمل صالحا فلنفسه ومن اساء فعليها وما ربك بظلام للعبيد যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই উহা করে এবং কেহ মন্দ কর্ম করিলে উহার প্রতিফল সেই ভোগ করিবে তোমার প্রতিপালক তাহার বান্দাদের প্রতি জুলুম করেন না اليه يرد علم الساعه وما تخرج من ثمرات من اكمامها وما تحمل من انثى ولا تضع الا بعلمه ويوم يناديهم اين شركائي قالوا اذناك ما منا من شهيد কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহতেই ন্যস্ত তাহারা অজ্ঞাতসারে কোনো ফল আবরণ হইতে বাহির হয় না কোনো নারী গর্ভ ধারণ করে না এবং সন্তানও প্রসব করে না যেদিন আল্লাহ উহাদেরকে ডাকিয়া বলিবেন আমার শরিকরা কোথায় তখন উহারা বলিবে আমরা আপনার নিকট নিবেদন করি যে এই ব্যাপারে আমরা কিছুই জানি না وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص পূর্বে উহারা যাহাদেরকে আহ্বান করিত তাহারা উধাও হইয়া যাইবে এবং অংশীবাদীরা উপলব্ধি করিবে যে উহাদের নিষ্কৃতির কোনো উপায় নাই لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط মানুষ ধন সম্পদ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না কিন্তু যখন তাহাকে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে নিরাশ ও হতাশ হইয়া পড়ে ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي ليقولن هذا لي وما اظن الساعه قائمه ولئن رجعت الى ربي ان لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ দুঃখ দৈন্য স্পর্শ করিবার পর যদি আমি তাহাকে অনুগ্রহ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলিয়া থাকে ইহা আমার প্রাপ্য এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হইবে আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইও তাহার নিকট তো আমার জন্য কল্যাণই থাকিবে আমি কাফিরদেরকে উহাদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করিব এবং উহাদেরকে আস্বাদন করাইবই কঠোর শাস্তি وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করিলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত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 সাক্ষাৎকারে সন্দিহান জানিয়া রাখো সব কিছুকেই আল্লাহ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন